সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি নাইনটি বাংলা ও ইংরেজি সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আর সানডে সাসপেন্সে আজ আপনার জন্য রাস্কিন বন্ডের লেখা উড অ্যাশলে রিটার্ন অবলম্বনে রবার্ট ফিরে এলো রাস্কিন বন্ড জন্ম উনিশে মে উনিশশো হিমাচল প্রদেশের কাসৌলি শহরে রাস্কিন বন্ডকে মূলত আমরা পেয়েছি ছোটবেলায় স্কুল লাইফে ওনার লেখা অসাধারণ কিছু ছোট গল্পের মাধ্যমে কিশোর সাহিত্যে রাস্কিন বন্ড এক এবং অদ্বিতীয় সতেরো বছর বয়সে লেখেন ওনার প্রথম novel the room on the roof সাহিত্য সাধনার জন্য উনিশশো সালে পান সাহিত্য আকাদেমি পুরস্কার উনিশশো সালে তিনি ভূষিত হন পদ্মশ্রী খেতাবে উনিশশো সালে ওনার লেখা গল্প আ ফ্লাইট অফ পিজন্স অবলম্বনে শ্যাম বেনেগাল তৈরি করেন তার বিখ্যাত সিনেমা জুনুন দু হাজার এগারোয় বিশাল ভারদ্বাজের বানানো সাত খুন মাফ সিনেমাটি আপনার মনে আছে নিশ্চয়ই যে ছবিতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া সেই ছবির মূলে ছিল রাস্কিন বন্ডের লেখা ছোট গল্প সুজানাস সেভেন হাজবেন্ডস আজকের গল্পটি আমরা নিয়েছি রাস্কিন বন্ডেরই লেখা whispers in the dark book of spooks এই বইটি থেকে আমাদের জন্য গল্পটির রেডিও রূপান্তর করেছেন গোধুলি শর্মা গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার মীর শুরু হচ্ছে রবার্ট ফিরে এলো আমি চললাম বাহাদুর তুমি কিন্তু সাবধানে থাকবে সাহেব তুমি কি আর ফিরবে না <laughs> আরে কেন ফিরবো না কিন্তু কবে সেটা বলতে পারছি না হয়তো এক বছর কিংবা দুই কিংবা আরও বেশিও লাগতে পারে তবু ফিরতে আমাকে হবেই কথা দিলাম আচ্ছা শোনো প্রত্যেক মাসের প্রথমে তুমি আমার লয়ারের কাছে যাবে তিনি তোমাকে মাইনে আর এই বাড়ি দেখভালের জন্য প্রয়োজনীয় সমস্ত খরচ দিয়ে দেবেন আমি চাই তুমি এই বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখো একেবারে আমার পছন্দ মতো টিপটপ হুম আচ্ছা সাহেব তুমি কি বিয়ে করে তারপর ফিরবে হে ভগবান না না না না না একেবারেই না তোমার মাথায় সব কথা কে ঢোকাচ্ছে <laughs> কি জানি মনে হলো আসলে তুমি বলছো বাড়িটা গুছিয়ে রাখতে তাই মানে আরে গুছিয়ে রাখতে বলছি আমার জন্য আমি যাই না আমি বাড়ি ফিরি আর এই পুরনো বাড়িটা আমার মাথার উপর ভেঙে পড়ুক বুঝেছো যাকে এই নাও বাড়ির চাবি তোমার কাছেই রাখো আর হ্যাঁ একটা কথা মনে রেখো আমি কিন্তু ফিরবই হুম কথা শেষ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন রবার্ট অ্যাসলে এ বাড়ির মালিক বয়স প্রায় চল্লিশের কোঠায় একদিন তার হঠাৎই মনে হয় অনেক হয়েছে একঘেয়ে জীবন আর ভালো লাগছে না এবার অন্য কিছু চাই কিছু অ্যাডভেঞ্চার অদেখাকে ছুঁয়ে দেখার কিছু রোমাঞ্চ চাই ব্যাস যেমন ভাবা তেমনি কাজ ব্যাগ যাত্রা শুরু রয়ে গেল বাহাদুর প্রেম বাহাদুর গত ৩০ বছর সে এই বাড়ির দেখভাল করে আসছে আর রয়ে গেল এই বাড়ি ক্লিফ মানে পাহাড়ের খাড়াইয়ের নিচে অবস্থান বলে যার নাম দেওয়া হয়েছিল আন্ডার ক্লিফ অনেক কটা বছর কেটে গেছে এর মধ্যে রবার্ট অ্যাসলে এখনো ফেরেনি শোনা গেছে কে যেন তাকে দেখেছিল শ্রীলঙ্কায় সেখান থেকে বর্মায় ওই রুবির খনির কাছে তারপর সান্ডা স্টেটসের সরু প্যাসেজ হয়ে সেই জাভায় আর তারপর না তারপর কোনো খবর আর আসেনি প্রেম বাহাদুর কিন্তু আছে রবার্টের বাড়ির পাশের আউটহাউসেই এখনো এখনো প্রতিদিন সকালে সে আন্ডারক্লিফের দরজা খোলে ফার্নিচার ঝাড়পোঁচ করে বিছানা বালিশ পরিষ্কার করে অ্যাসলের প্রিয় ড্রেসিং গাউন আর স্লিপার্স রেডি করে রাখে ঠিক আগের মতো সেই যখন অ্যাসলে ফিরে আসতো ছুটি কাটিয়ে তার প্রথম কাজ ছিল স্নান সেরে এই গাউন আর স্লিপার্সের খোঁজ করা তা সে দিন কিংবা রাত যে সময় ফিরুক না কেন এদিকে তার নিরুদ্দেশ নিয়ে নানান রকম রহস্য দানা বেঁধেছে হাটে বাজারে লোকের মুখে মুখে নানা ধরনের আলোচনা কি হয়েছে তার সে আদৌ ফিরবে কি যদিও প্রেম বাহাদুর এসব গুজবে কান দেয় না তার কানে শুধু আটকে আছে অ্যাসলির বিশ্বাস আর প্রত্যয় মাখা শেষ কথাগুলো মনে রেখো আমি কিন্তু ফিরবই দ্বিতীয় কোনো ব্যক্তি কখনো এই জমি এই বাড়ির প্রতি অবহেলা দেখালেও প্রেম বাহাদুর না না না এক মুহূর্তের জন্যও নয় বাড়ির কর্তা হয়তো সশরীরে উপস্থিত নেই কিন্তু প্রেম বাহাদুরের তার প্রতি সম্মান আর এই বাড়ির প্রতি দায়িত্ব কমেনি এক অংশ এখন যদিও তার বয়স বেড়েছে আরো খানিকটা প্রায় ষাট ছুঁই ছুঁই শরীর অশক্ত তার উপর ফুসফুসের রোগ বুকের যন্ত্রণা আরো অনেক সমস্যা ঘিরে ধরেছে তাকে তবু সে ভোলেনি কিছুই চোখের সামনে রবার্টের ছোট্ট শিশু থেকে যুবক হয়ে ওঠা একসাথে কত হান্টিং কত ফিশিং ট্রিপে গেছে কত কত রাত কাটিয়েছে ঝিকিমিকি তারার নিচে পাহাড়ি ঝর্নার বরফ জলে স্নান করেছে এক থালায় ভাগ করে নিয়েছে খাবার তারপর সেই যেবার সাংঘাতিক বিপদে পড়েছিল ওরা সেই যে আরে একখানা ছোট নদী বেরোচ্ছিল হঠাৎ কোন রকম আভাস ছাড়াই হুড়মুড় করে ঢুকে পড়েছিল বন্যার জল ভাসিয়ে নিয়ে গিয়েছিল ওদের অনেক কষ্টে বাড়ি ফিরেছিল কোনো মতে ফিরে এসে অ্যাসলে সবাইকে বলেছিল কিভাবে বাহাদুর তাকে বাঁচিয়েছে আর বাহাদুর সে তার মালিকের প্রাণ বাঁচাতে পেরে নিজেকে ততটাই ধন্য মনে করেছিল এবছর বর্ষা এসেছিল সময়ের অনেক আগে আর ফিরেছে অনেক দেরি করে সেই সেপ্টেম্বরের শেষে প্রেম বাহাদুরের শরীর ভেঙে গেছে আরো খানিকটা নিঃশ্বাসের কষ্টটাও বেয়ারা রকমের বেড়েছে এই বর্ষায় আউটহাউসের বারান্দায় নিজের ঘাটিয়াতে শুয়ে সে তাকিয়েছিল সামনের বাগানটার দিকে না বাগানটাকে আর সামলে রাখা যাচ্ছে না ডালিয়া স্নেক লিলি আরো কত বাহারি ফুল সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে একে একে তবু একটাই স্বস্তি বৃষ্টি থেমে গিয়ে সূর্যটা অন্তত বেরিয়েছে হাওয়া দক্ষিণ পশ্চিম থেকে দিক বদলাচ্ছে উত্তর পশ্চিমে সরিয়ে নিয়ে যাচ্ছে মেঘ একটু একটু করে বাগানের ভেতরটায় রোদ্দুর এসে পড়ছে বেশ বাহাদুর বারান্দা ছেড়ে খাটিয়াটা সেইখানে পাতল তারপর শুয়ে শুয়ে টান দিতে লাগলো হুক্কায় তার চোখ দুটো এদিক ওদিক ঘুরছে হঠাৎ গেটের কাছে কিসের একটা শব্দ মনে হচ্ছে কে যেন আসছে এই দিকে কে আসছে ভালো করে বোঝার চেষ্টা করে বাহাদুর গেট পেরিয়ে স্পষ্ট হচ্ছে চেহারাটা এগিয়ে আসছে ক্রমশ একটু আর একটু আর একটু এ কি এ তো রবার্ট রবার্ট অ্যাসলে প্রেম বাহাদুরের সমস্ত শরীর কাঁপতে শুরু করেছে থরথর করে মুহূর্তের উত্তেজনা সামলিয়ে সে খাটিয়া ছেড়ে উঠে দাঁড়াতে চাইল কিন্তু পা দুটো দুর্বল পা দুটো সাহস পাচ্ছে না কিছুতেই শিশু ডাল সামলাতে না পেরে হুক্কাটা তার হাত থেকে ছিটকে পড়ে গেল অ্যাসলে গেট পেরিয়ে এসে দাঁড়িয়েছে খাটিয়ার সামনে চোখে মুখে মৃদু হাসি বাহাদুর দেখল তার চেহারায় কোনো বদল হয়নি তার বয়স যেন থমকে আছে সেই দিনটায় যেদিন সে তাকে শেষ বারের মতো দেখেছিল যাক তাহলে তুমি এলে শেষ পর্যন্ত হ্যাঁ আমি তো তোমায় বলেইছিলাম আমি ফিরবই এতগুলো বছর কেটে গেছে তুমি কিন্তু একটুও বদলাওনি তুমিও তো সেই আগের লোকটাই রয়ে গেছো কি যে বলল আমি তো আমি তো বুড়ো হয়ে গেছি অসুস্থ দুর্বল হয়ে গেছি সেসব আর চিন্তা করো না এবার তুমি সুস্থ হয়ে যাবে সেই জন্যই তো আমি এসেছি হ্যাঁ <laughs> আগে আগে ঘরটা খুলি হ্যাঁ, হ্যাঁ। চলো চলো প্রেম বাহাদুর খাটিয়া থেকে উঠে পড়ে এবারে তার আর বিশেষ কোনো কষ্টই হয় না আহা শোনো শোনো শোনো শোনো বাহাদুর এসবের এসবের দরকার নেই রবার্ট বলে ওঠে না না আরে সে কি আমি তো সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি কিন্তু হ্যাঁ শুধু শুধু তোমার জন্য হ্যাঁ, হ্যাঁ চলো চলো হ্যাঁ, হ্যাঁ এসো হ্যাঁ, আমি জানি আমি সব শুনেছি কিভাবে তুমি এই বাড়ির সমস্ত কিছু যত্ন করে রেখেছো নিজের হাতে এতগুলো বছর আচ্ছা চলোই তাহলে একবার ঘুরে দেখা যাক শেষবারের মতো তবে একটা কথা শুনে রাখো আমাদের কিন্তু আর এখানে থাকা সম্ভব নয় বাহাদুর ঠিক বুঝতে পারে না এত বছর পর অ্যাসলে আজ ফিরেছে তার সবচেয়ে আরামের জায়গায় তার নিজের বাড়িতে অথচ বলছে এখানে নাকি থাকা সম্ভব নয় সবকিছু কিরকম ধোঁয়াশার মতো ঠেকছে তার কাছে কোনো মতে তালা খুলে দরজার পাল্লা সরায় সে তারপর রবার্টকে নিয়ে যায় ড্রয়িং রুমে সেখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে বেডরুমে রবার্ট দেখে তার প্রিয় ড্রেসিং গাউন স্লিপার সমস্ত কিছু রাখা আছে ঠিক আগের মতোই ঠিক যেমনটা সে পছন্দ করত বুড়ো লোকটার কাঁধে আলতো করে হাত রাখে রবার্ট এরপর নেমে আসে দুজনে ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ায় বাগানে সূর্যের আলোয় হঠাৎই সামনে তাকায় প্রেম বাহাদুর আর তারপর তারপর চমকে ওঠে নিজেকে দেখে নিজের চোখে বাগানের মাঝখানে পড়ে আছে খাটিয়াটা আর তার উপর টান টান হয়ে পড়ে আছে একখানা রুগ্ন শীর্ণ শরীর যে শরীর তার ভীষণ চেনা ভীষণ পরিচিত আর সেই হুক্কাটাও পড়ে আছে মাটিতে যেটা ছিটকে গেছিল তার হাত থেকে বাহাদুর অ্যাসলের দিকে তাকায় চোখে মুখে বিভ্রান্তি স্পষ্ট কোনো মতে জিজ্ঞাসা করে হ্যাঁ, ওটা ওটা কি ওটা কি কে খাটিয়ার শুয়ে আছে হ্যাঁ ওটা কে অ্যাসলে শান্ত স্বরে বলে ওটা তোমার অতীত সত্যিকারের তুমিটা দাঁড়িয়ে আছে আমার সামনে আর যেটা পড়ে আছে ওইখানে ওই খাটিয়ায় সেটা শুধুই একটা আবরণ একটা খোলস তুমি তুমি তুমি আজ শুধু শুধু আমার জন্য এসছ হ্যাঁ এতদিন আমি আসতে পারিনি কারণ তুমি প্রস্তুত ছিলে না আমার রক্তমাংসের খোলস আমি অনেক আগেই ত্যাগ করেছি কিন্তু তুমি এত দিন ধরে আটকে ছিলে এই বাড়িটাকে আঁকড়ে আজ তুমি মুক্ত হয়েছ চলো এবার যাওয়া যাক কিন্তু কিন্তু বাড়িটা এই বাড়িটা এখানে এখন কে থাকবে আরে অন্য কেউ থাকবে নাও এবার চলো চলো চলো আমাদের মাছ ধরার সময় হয়ে এলো তো হুম রবার্ট অ্যাসলে প্রেম বাহাদুরের হাতটা আলতো করে চেপে ধরে তারপর দেবদারু বনের ভেতর দিয়ে আলো ছায়া রোদ্দুরের কাটাকুটি পথ ধরে হাঁটতে শুরু করে পেছনে পড়ে থাকে তাদের চিরকালের মতো ছেড়ে আসা সেই বাড়িটা যার নাম আন্ডারক্লিফ শুনছিলেন উড অ্যাশলে রিটার্ন অবলম্বনে রবার্ট ফিরে এলো মূল রচনা রাস্কিন বন্ড রেডিও রূপান্তর গোধূলি শর্মা গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে দ্বীপ গল্পের সূত্রধার মীর শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী শেষ হলো রবার্ট ফিরে এলো আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স